চাঁদের আলো এই হৃদয়ে দোলা দিল ওই চাঁদের আলো চাঁদের আলো এই হৃদয়ে দোলা দিল ওই চাঁদের আলো চাঁদের আলো এই হৃদয়ে দোলা দিল ওই চাঁদের আলো ঝিকি মিকি ছলাত ছলা ঝিকিমিকি চলাত চলা নদীর জলে শোভা চলো মলো চাঁদের আলো এই দোলা দিল চাঁদের আলো চাঁদের আলো এই দই দোলা দিল চাঁদের আলো কুলু কুলু কলতানে ঢেবে তালে তালে কিশোর বাজে ভাটির টানে ছুটে চলা নদী মূর্ছনা দেয় সুর হৃদয় মাঝে কুলু কুলু কলতানে ঢেবের তালে তালে কিশোর বাজে মাটির টানে ছুটে চলা নদী মূর্ছনা দেয় সুর হৃদয় মাঝে সেই সে গানের সুর হৃদয় কাননে সেই সে গানের সুর হৃদয় কাননে প্রভুর প্রেমের শত ফুল ফুটালো চাঁদের আলো এই হৃদয় দোলা দিল ওই চাঁদের আলো চাঁদের আলো এই হৃদয় দোলা দিল ওই চাঁদের আলো ঝিকিমিকি চলা ছলা ঝিকিমিকি চলত চলা নদীর জলে শোভা চলো মল চাঁদের আলো এই হৃদয় দোলা দিল ওই চাঁদের আলো চাঁদের আলো এই হৃদয় দোলা দিল ওই চাঁদের আলো ঝিকিমিকি চলে তারা দেখে আমি হইয়া তোহারা সন্ধ্যারাতে রই নীলিম গগন হৃদয় মননে দেয় প্রেমের নাড়া ঝিকিমিকি জলে তারা দেখে আমি হইয়া তোহারা সন্ধ্যারাতে রই মিলিন বাগন হৃদয় মননে দেয় প্রেমের নাড়া সেই সে প্রেমের সুখ কবির কলমে সেই সে প্রেমের সুখ কবির কলমে আল্লাহ তালার শত হাম ঝরালো চাঁদের আলো এই হৃদয় দোলা দিল চাঁদের আলো চাঁদের আলো এই হৃদয় দোলা দিল চাঁদের আলো ঝিকি মিকি ছলাত ছলা ঝিকি মিকি ছলাত ছলা নদীর জলে শোভা টল মল চাঁদের আলো এই হৃদয় দোলা দিল চাঁদের আলো চাঁদের আলো এই হৃদয়ে দোলা দিল ওই চাঁদের আলো চাঁদের আলো এই হৃদয়ে দোলা দিল ওই চাঁদের আলো চাঁদের আলো এই হৃদয়ে দোলা দিল